হেমলা তুমি যে কত দয়ালো কত মেহেরবা হেমলা তুমি যে কত দয়ালো কত মেহেরবা আমার মুখ আমার চোখ আমার এই কান তোমারই দান আমার এই হাত আমার এই পা গোটা এই প্রাণ তোমারি দান হে মাওলা তুমি যে কত দয়ালু কত মেহেরবা হে মাওলা তুমি যে কত দয়ালু কত মেহেরবা আমার এই চোখ আমার এই মুখ আমার এই কান তোমার এই দান আমার এই হাত আমার এই পা গোটা এই প্রাণ তোমার দান হে মাওলা তুমি যে কত দয়ালু কত হেরবা হে মাওলা তুমি যে কত দয়ালু কত হেরবা শ্যামল ভূমি সে চরণ তলে কি মধুর কণ্ঠ দিয়ে তুমি প্রভু মানুষের গলে শ্যামল ভূমি গেলে তুমি মোদের চরণ তলে কি মধুর কণ্ঠ দিয়ে তুমি প্রভু মানুষের গলে সুবহান তুমি রহমান আমি গাই গান তোমারি শান তুমি সুবহান তুমি রহমান আমি গাই গান তোমারি শান হে মাওলা তুমি যে কত দয়ালু কত হেরবা হে মাওলা তুমি যে কত দয়ালু কত হেরবা ভোরে রই কাটিয়া তোমার নামের জিকির করে সকল সৃষ্টি তুমি খালি কেরি নাম জপে বারে বারে ভোরে এই পিও পাপিয়া তোমার নামের জিকির করে সকল সৃষ্টি তুমি খালি কেরি নাম জপে বারে বারে তুমি সুবহান তুমি রহমান আমি গাই গান তোমারি শান তুমি সুবহান তুমি রহমান আমি গাই গান তোমারি শান হে মৌলা তুমি যে কত দয়ালু কত মেহেরবান হে মৌলা তুমি যে কত দয়ালু কত মেহেরবান আমার এই মুখ আমার এই কাম তোমারই দান আমার এই হাত আমার এই পা গোটা এই প্রাণ তোমারই দান হে মাওলা তুমি যে কত দয়ালু কত মেহেরবা হে মাওলা তুমি যে কত দয়ালু কত মেহেরবা হে মাওলা তুমি যে কত দয়ালু কত মেহেরবান